ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय श्रीमद भगवद गीता जथा जथा अनुवाद एवं तत्पर्य श्री श्रीमद ए सी भक्ति वेदांत संतों का अध्याय अष्टादश श्लोक संख्या की उन्नीस ज्ञान कर्म चर्ता कर्ता गुण भेद प्रोच्यते गुणसङ्ख्याने यथा यथावत् शृणु तान्यपि গীতা জ্ঞান জ্ঞান আর কর্তা হয় ত্রিবিধ গুণ ভেদে কহিব সেই ত্রিবিধ ভেদ তোমাকে সংক্ষেপে অনুবাদ प्रकृति चिंती गुण अनुसार জ্ঞান কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে সেই সমস্ত ও যথাযথ রূপে শ্রবণ কর চতুর্দশ চতুর্দশ অধ্যায়ে জড় জরা প্রকৃতির গুণে তিনটি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে সেই অধ্যায়ে বলা হয়েছে যে সত্যগুণ হচ্ছে জ্ঞান উদ্ভাসিত রজগুণ হচ্ছে জড়জাগতিক ও বৈষয়িক এবং সমগুণ হচ্ছে আলস্য ও কর্ম বিমুক্তা সহায়ক যারা প্রকৃতির সব কয়টি গুণ হচ্ছে বন্ধন তাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায় না এমনকি সত্য গুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে সপ্তদশ অধ্যায়ে ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরের মানুষে ভিন্ন ভিন্ন পূজা পদকে বর্ণনা করা হয়েছে এই শ্লোকে ভগবান কতকে চিন্তিত অনুসারে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান কর্তা ও কর্ম সম্বন্ধে বর্ণনা করা ইচ্ছা প্রকাশ করেছে ভগবান শ্রীকৃষ্ণ এই ভাগবত গীতা এই প্রকৃতির তিন গুণের সম্বন্ধে অনেক কিছু বলে ভাগবত গীতায় শ্লোকের মধ্যে সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের স্বর্ণর্ম কথিত আছে ভগবানের দ্বারা এর মধ্যে এই বড় বিষয় আছে অনেক শ্লোকের বর্ণনা আছে এই ত্রিগুণের সম্বন্ধে ত্রিগুণ মানে ত্রিগুণ মানে সত্যগুণ রজগুণ এবং ধামগুণ এর আগে ভগবান কৃষ্ণ এই তিন গুণের সম্বন্ধে অনেক কিছু বলেছে তার কি প্রভাব আছে কি লক্ষণ আছে এর সম্বন্ধে অনেক কিছু বলেছে এবং কিভাবে আমরা এই জড় জগতে এই চিন গুণে কি কি লক্ষণ বুঝতে পারি সাত্বিক সাত্বিক রাজসিক তামসিক আহার আছে জ্ঞান আছে বুদ্ধি আছে যজ্ঞ আছে দান আছে ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণ এর আগে এর সম্বন্ধে অনেক কিছু বলেছেন বিশেষ করে চতুর্দশ অধ্যায়ে সপ্তদশ সপ্তদশ অধ্যায়ে এবং এখানে ভগবদ গীতা শ্রীকৃষ্ণের কথা অর্জুনকে তো প্রায় শেষ হচ্ছে তবু শ্রীকৃষ্ণ এই তিন গুণের সম্বন্ধে আরো কিছু বলবেন eখানে থাকার যায় শিল প্রপাত ব্যাখ্যা করেন যে এই তিন গুণের দ্বারা বন্ধন হয় সত্য গুণও এক বন্ধন আছে ত্রিগুণ অতীত অবস্থা হচ্ছে মুক্তি এবং এই অধ্যায়ের নাম আছে মুখ্য যোগ তো সত্য সত্যগুণোচিত অনুকূল থাকে মৌকা প্রাপ্ত করার জন্য প্রভু যদি তারা সাত্বিক জীবন যাপন করা থেকে আসক্ত থাকে সেই আসক্তি থেকে তাদের ভগবন্ধন থাকবে তো কি জন্য ভগবান কৃষ্ণ শ্রী গুণের সম্বন্ধে এই তো কথা বলেন আমাদের বিশেষ করে আর্জুনের আদাস অনুসরণ করা লোকদের उद्देश्य आचे एक त्रिगुण प्रभाव थेके मुक्त हम त्रिगुण अतीत अवस्था त्रिगुण अतीत अवस्था शुद्ध कृष्ण भक्ति করা হয় ত্রিগুণের সম্বন্ধে এটা কথা বলা হচ্ছে এই সম্পর্কে এক উদাহরণ দেহে স্পর্শ হবে তো আমরা সব রোগী রোগী তো বৈদ্যা কবিরাজ তাদের বিশেষ জ্ঞান হওয়ার উচিত রোগ রোগের সম্বন্ধে এবং চিকিৎসার সম্বন্ধে तो प्रथम একজন রোগী ডক্টরের কাছে আসে বলে যে এই লক্ষণ আছে আমি খুব দুর্বল আছি রাত্রে ঘুম ঠিক হয় না ব্যথা থাকে মাথায় তো এইসব রোগের লক্ষণ কবিরাজকে বলে তো কবিরাজের প্রশিক্ষা আছে এইসব লক্ষণ থেকে কি রোগ আছে সে বুঝতে পারে তাদের কবিরাজ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 কি আছে প্রথম নাম অপরাধ হচ্ছে সাধুদের নিন্দা করা তৃতীয় হচ্ছে শ্রী ব্রহ্মা আদি দেবতাগণ ভগবান বিষ্ণু সমান মনে কর তৃতীয় হচ্ছে শ্রী গুরুদেব সাধারণ মানুষদের মত মনে কর চতুর্থ আছে শ্রুতি স্মৃতি শাস্ত্র নিন্দা কর তো এইসব নাম অপরাধের মূল হচ্ছে অজ্ঞান और यदि न जाने जादूखे या चांदी देखी लक्षण है और यदि न जाने कि थी बाबे भगवान হচ্ছেন বিষ্ণু কৃষ্ণ তুমি চমাষ্কা দেই দেই ডি দেতেয়ে ওল বারত ওসব দেই দেইরা ভগবান কৃষ্ণ কত বিপে লক্ষుడు তাহলে ভগবানে সমান কখনো হতে পারে না তো এইসব আমরা যদি না বুঝি এবং হরি নাম করি মুখে হরি নাম করি সেটা শুদ্ধ হরি নাম হবে না সেটা নাম অপরাধ হতে পারে এবং নাম অপরাধে ফল কখনোই কৃষ্ণ প্রেম হতে পারে না সেই জন্য আমাদের বুঝতে হবে তো কৃষ্ণ কে আছে এই কৃষ্ণ নাম আমরা উচ্চারণ করে সেই কৃষ্ণ কে আছে অনেকে মনে করে যে আমার গুরু হচ্ছে কৃষ্ণ না এই বাবা হচ্ছে কৃষ্ণ এই যে সেই বাবা চট্টগ্রাম সারা বাংলাদেশ ওই বাবা ওই বাবা লোকনাথ খুব প্রসিদ্ধ আছে এবং ভারতে সাই বাবা আছে কত বাবা আছে তো এইসব বাবা কৃষ্ণের সঙ্গে তুলনা করে এবং মনে করে যে এই কৃষ্ণ থেকে বড় আছে বাবা তো নাম অপরা তো হরি কৃষ্ণ বললেও এই বুদ্ধিতে যে কৃষ্ণ আগে ছিল এরকম বাবা আছে তো এই বুদ্ধিতে এই বিচার করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেও কীর্তনের ফল হবে না প্রথম ফল হচ্ছে চৈত্র দর্পণ মার্জনম কিন্তু আমরা যদি হৃদয়ের মধ্যে আবর্জনা পোষণ করি তাহলে কিভাবে চিত্তশুদ্ধি হবে কৃষ্ণান থেকে চিত্তশুদ্ধি হবে কিন্তু চেতনার মধ্যে আমরা যদি অবর্জনা নাকি আমরা যদি অবর্জনায় আসক্ত থাকে তাহলে কিভাবে বিশুদ্ধি হবে আমাদের ইচ্ছা যদি নাই চিৎসুদ্ধির জন্য তো কখনো শুদ্ধ হতে পারে না Decision buzdum. तो कृष्ण के आते कृष्ण के आते भगवान कृष्ण स्वयं নিজে সম্বন্ধে এই ভগবত গীতায় আমাদের যথার্থ শিক্ষা দেন আমি কে আছি মানে কৃষ্ণ কে আছেন भगवत गीता श्री कृष्ण बोले नाहं प्रकाश सर्वस्य योगमाय समाहित गूढ़ो यं নাবিজানাতি লোকো মামজ্জনয়ম সবাই আমাকে দেখতে পারে না পশ্চানাপি না পশ্যতি ভগবান কৃষ্ণের উপস্থিতির সময় দুর্যোধন দুঃশাসন কর্ণ জরাসন্ধ হরে কৃষ্ণ সবাই মনে করে আপনার মোবাইল ফোন বন্ধ তো অনেকেই কৃষ্ণকে দেখলেন চোখে দ্বারা কৃষ্ণকে দেখলেন কিন্তু শিকা করেন না যে এই হচ্ছে পরমেশ্বর ভগবান অনেকে মনে করেছেন যে এই হচ্ছে আমার পরম শত্রু সেই সময় অনেক অসুর পৃথিবীতে উপস্থিত ছিলেন বিশেষ করে তাদের বধ করার জন্য ভগবান কৃষ্ণ এই জনজগতে আসলেন বিনাশয় আছে দুষ্কৃত তো চোখে দাঁড়া আমরা কৃষ্ণকে ঠিকমতো দেখতে পারিনা দেখলেও আমরা বুঝতে পারিনা এই কৃষ্ণের খেলা যেমন আবাকরা আচে আচম আচম আমরা আচমকেই দেখতে পারিনা আমরা শুধু শব্দ নিয়ে চেষ্টা আমরা দেখে ওই যে আটম এবং মলিকুল থেকে ভগবানের প্রকৃতি দ্বারা গঠিত আছে না আমরা শুধু আটম দেখছি তবু আমরা দেখি তো আসলে আমরা আমরা দেখি কিন্তু বৈজ্ঞানিকরা তো শুধু এই সকল জিনিস দেখে না জ্ঞানের দ্বারা তারা বুঝতে পারে যে এখানে অসংখ্য not so much Paramana. এই জ্ঞানের দ্বারা কৃষ্ণকে দেখলে আমরা বুঝতে পারি যিনি হচ্ছেন আমাদের আরাধ্য পরমেশ্বর ভগবান সেই জ্ঞান যদি না থাকে কৃষ্ণকে দেখলে আমরা ঠিক মতো বুঝতে পারি তো আপনারা যদি মনে করেন যে আমরা হিন্দু আমরা জানি যে কৃষ্ণ হচ্ছেন আরাধন তো শুধু হিন্দু হাওয়া থাকে ও সর্বসিদ্ধি প্রাপ্ত করা যায় আমি হিন্দু এবং আমি সবকিছু জানি যেটা চলে না ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন না তো হিন্দু হয়ে যায় সেটা জীবনের সংস্কৃতি কৃষ্ণ সেটা বলেন না তো হিন্দু সংস্কৃতিতে কৃষ্ণ আরাধনা করা হয় কিন্তু কত লোক কত দেব দেবীদের আরাধনা করা হয় এবং আধুনিক যুগে অনেক বাবা বাপ্পা আম্মা নাতাজি অনেক গুরু সাধু যোগী ভোগী ঢঙ্গি অনেক লোকদের পূজা করা হয় এর মধ্যে কৃষ্ণ এই কাছে এই হচ্ছে হিন্দু ধর্ম এই হচ্ছে ধর্ম গ্লানি আসল ধর্ম হচ্ছে কৃষ্ণ ভক্তি গীতা এই শ্রীকৃষ্ণ বলেন বৈদারিশ্য হম এব সমস্ত বেদ শাস্ত্রায় বেদ মানে জ্ঞানের মূল বিষয় হচ্ছে আমি কিন্তু নাহং প্রকাশ সর্বস্ব সব লোক আমাকে দেখতে পায় না বুঝে না কারণ তারা কৃষ্ণের মায়া শক্তি দ্বার আবৃত আচ্ছাদিত আছে সেজন্য তারা বুঝতে পারে না যাকে আমরা বুঝতে পারি ফ্রেশরা খেয়ে আছে কি জন্য আমাদের এক কৃষ্ণ ভক্তি করতে হবে কৃষ্ণ ভক্তি কি আছে প্রকৃত কৃষ্ণ ভক্তি কি বিষয় আছে এইসব আমাদের অনুসন্ধান প্রদান করে প্রদান করার জন্য ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় নিজের সম্বন্ধে সংক্ষিপ্ত ভাবে সবকিছু বল এবং বিশদ ভাবে শ্রীমদ ভাগবত এবং সকল শাস্ত্র সরমর্মা শ্রী রূপ গোস্বামী শ্রী ভক্তি স্বামী সিন্ধু গ্রন্থে সংকলন করেছে তো আমরা ঠিক মতো আমাদের ঠিক মতো ভগবত গীতা জ্ঞান বুঝতে হবে কীর্তন করতে হবে হরি কীর্তন সাথে সাথে ভগবত গীতা স্মরণ কর এর মধ্যে ত্রিগুণে ব্যাখ্যা একটা বড় বিষয় আছে কারণ আমরা সকলে এই জড় জগতে আমরা সকলে এই শ্রী গুণে দ্বারা মোহিত থাকে কিভাবে আমরা মায়া মোহ থেকে মুক্ত হতে পারে সেটা আমার আমাদের বুঝতে হবে ভগবত গীতা জ্ঞানের দ্বারা তো এই শ্লোক হচ্ছে ভূমিকা কয়েক এরপরে কয়েকটা শ্লোকে শ্রীকৃষ্ণ এই ত্রিগুণের প্রভাবের সম্বন্ধে আরো কিছু বলবেন শ্রীকৃষ্ণ বলছেন কিভাবে এই ত্রিগুণের ভাব হয়ে যায় এর সম্বন্ধে অর্জুন শুন তো আমাদের আমাদের লক্ষ্য করে অর্জুনের দ্বারা শ্রীকৃষ্ণ বলছেন শুন আমাদের শুনতে হবে আমাদের বুঝতে হবে তো শুনুন আপনার প্রতিদিন এখানে এসে ভগবত গীতা কথা শুনুন নিজের ঘরেও ভগবদ্গীতা পড়ুন এইসব খুব প্রয়োজন আছে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিজে ভগবত গীতা থেকে শ্লোক প্রমাণ প্রতিপন্ন করেন এবং সকল বৈষ্ণব আচার্য ভগবত গীতা মূল করে তাদের সিদ্ধান্ত ভক্তি সিদ্ধান্ত স্থাপন করে আমাদের সকলের জন্য ভগবত গীতা পাঠ এবং শ্রবণ করার দরকার আছে এই শ্লোকের দ্বারা ভগবান কৃষ্ণ আমাদের জানাচ্ছে এখন সময় কম আছে কারণ এরপরে কীর্তন হবে সেই জন্য এখানে আমি এই ছোট বক্তৃতা সমাপ্ত করছি কারো প্রশ্ন যদি থাকে এই বিষয়ের সম্বন্ধে আপনারা এখন প্রশ্ন করতে পারেন হরে কৃষ্ণ মহারাজ যে তিন গুণ থেকে আমাদের মুক্তির উপায় তিন গুণের থেকে মুক্তির উপায় প্রশ্ন কি উপায় কি আছে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন দৈরিহি এইষা মায়া দুরক্ষয়া মামেব এই মায়া মেশান উপায় আছে কৃষ্ণ ভক্তি সেটা একমাত্র উপায় কিভাবে ভক্তি করা সেটা আমাদের শিখতে হবে কৃষ্ণ ভক্তি হচ্ছে উপায় বিশেষ করে এই শরণাগতি শরণাগত হতে হবে ভক্তি বলে অনেকেই অনেক কিছু বোঝা যায় ভক্তির এই ভক্তি শব্দে আসল পরিভাষা কি আছে সেটা রূপক স্বামী আমাদের দিয়েছিলেন অন্য আভিলাষিতা শূন্য ভক্তির উত্তম এই শুদ্ধ ভক্তি যার মধ্যে কোন নিজে ভৌতিক স্বার্থের জন্য কোন কামনা থাকে না সেই রকম ভক্তি শিখাতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জড় জগতে আসেন তো এখানে বাংলাদেশে অনেকে চৈতন্য মহাপ্রভুকে মানে এবং কৃষ্ণ ভক্তিকে মানে কিন্তু জানে না চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি আছে তো অজ্ঞানের ফলে তারা চৈতন্য মহাপ্রভুর আরাধনা করে ওইসব নকল গুরু নকল যোগীদের মতো কারণ তারা জানে না চৈতন্য মহাপ্রভু এবং এইসব বাবা বাপাদের মধ্যে কি পার্থক্য আছে তারা জানে না তো মুখে এই চৈতন্য মহাপ্রভুকে মানে কিন্তু যে হেতু তাদের জ্ঞান নেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি আছে সেই জন্য সেই আরাধনা থেকে কোনো বিশেষ ফল হয় না সেই জন্য এই ইস্কনের उद्देश्य আছে লোকদের প্রকৃত ধারণা শিক্ষা প্রদান করা ভগবদ গীতা শ্রীকৃষ্ণের উপদেশ ভগবদ গীতায় তার অনুসারে ভক্তি বিজ্ঞান প্রদান করা হচ্ছে ইস্কনের উদ্দেশ্য হরে কৃষ্ণ এই অনুসারে